আসবে না আর কোনো দিন মাওলানা উদ্দিন গাইবে না আর কোনো দিন মাওলানা উদ্দিন আসবে না আর কোনো দিন মাওলানা উদ্দিন গাইবে না আর কোনো দিন মাওলানা উদ্দিন আসবে নয়ার কোন দিন মাওলানা উদ্দিন গাইবে নয়ার কোন দিন মাওলানা আইনুদ্দিন মধুর সুরে কে শুনাবে মধুর সুরে কে শুনাবে মধুর সুরে কে শুনাবে ইসলামী সঙ্গীত আসবে নায়ার কোনো দিন গাইবে নায়ার কোন আসবে নায়ার কোন দিন গাইবে নায়ার কোনো আসবে নায়ার কোন দিন মাওলানা আইনুদ্দিন গাইবে নয়ার কোন দিন মাওলানা আইনুদ্দিন মধুর সুরে কে শুনাবে মধুর সুরে কে শুনাবে মধুর সুরে কে শুনাবে ইসলামী সঙ্গী আসবে নয়ার কোন দিন গাইবে নয়ার কোন দিন আসবে না আর কোনো দিন গাইবে না আর কোনো দিন কত যে লিখেছে কত যে গেয়েছে মঞ্চে মাহাফিলে কত যে লিখেছে কত যে গেয়েছে মঞ্চে মাহাফিলে কত যে লিখেছে কত যে গেয়েছে মঞ্চে মাহাবিলে কে শুনাবে কে জাগাবে কে শুনাবে কে জাগাবে কে শুনাবে কে জাগাবে মোদের চেতনা ইমানি মোদের চেতনা ইমানি আসবে নায়ার কোনো দিন গাইবে নায়ার কোনো দিন আসবে নায়ার কোন দিন গাইবে নায়ার কোন দিন আসবে নায়ার কোন দিন মাওলানা আইন গাইবে নায়ার কোন দিন মাওলানা আইন দিনের পথে ছিল রাহবা আমাদের এই শিল্পী দিনের পথে ছিল রাহবান আমাদের এই শিল্পী দিনের পথে ছিল রাহবান আমাদের এই শিল্পী পীরে কামে লাল্লা রলি পীরে কামে লাল্লা রলি পীরে কামে আল্লাহ রলিহি নাই রই পীর আসবে নায়ার কোন দিন গাইবে নায়ার কোনো দিন আসবে নায়ার কোনো দিন গাইবে নায়ার কোনো দিন আসবে নায়ার কোনো দিন মাওলানা আইনুদ্দিন গাইবে নায়ার কোন দিন মাওলানা আইনুদ্দিন মধুর সুরে কে শুনাবে মধুর সুরে কে শুনাবে মধুর সুরে কে শুনাবে ইসলামী সঙ্গীত আসবে নায়ার কোনো দিন গাইবে নায়ার কোনো দিন আসবে নায়ার কোনো দিন গাইবে নায়ার কোনো দিন আসবে নায়ার কোনো দিন মাওলানা আইনুদ্দিন গাইবে নায়ার কোনো দিন মাওলানা আইনুদ্দিন আসবে নায়ার কোনো দিন গাইবে নায়ার কোনো দিন আসবে না আর কোনো দিন গাইবে না আর কোনো দিন আসবে না আর কোনো দিন গাইবে না আর কোনো দিন